আনাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন বর্ণনা করেন আবদুল্লাহ ইবনু সাল্লাম রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর নিকট নাবী সাল্লাহ সাল্লাম এর মদিনায় আসার খবর পৌঁছলে তিনি এসে তাকে কয়েকটি প্রশ্ন করলেন তিনি বললেন আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি এগুলোর ঠিক উত্তর নাবি ছাড়া অন্য কেউ জানে না এক কিয়ামতের সর্বপ্রথম আলামত কি দুই জান্নাতবাসীর সর্বপ্রথম খাদ্য কি তিন কি কারণে সন্তান আকৃতিতে কখনো পিতার মতো কখনো বা মায়ের মতো হয় নাবি সাল্লাহ সাল্লাম বললেন এ বিষয়গুলি সম্পর্কে এই মাত্র জিব্রাইল আলাহিসাল্লাম আমাকে জানিয়ে গেলেন আবদুল্লাহ ইবনু সাল্লাম রাজিল্লাহ তাল্লাহ্ন এ কথা শুনে বললেন তিনি ফেরস্তাদের মধ্যে ইয়াহুদিদের দুশ্মন নাবি সাল্লাহ আলাইসাল্লাম বললেন কিয়ামত নিকটবর্তী হওয়ার সর্বপ্রথম আলামত লেলিহান বা অগ্নি যা মানুষকে পূর্ব দিক হতে পশ্চিম দিকে ধাবিত করে নিয়ে যাবে এবং সবাইকে একত্র করবে দুই সর্বপ্রথম খাদ্য যা জান্নাতবাসী খাবে তা হলো মাছের কলিজার বাড়তি অংশ তিন যদি নারীর আগে পুরুষের বীর্যপাত ঘটে তবে সন্তান পিতার মতো হয় আর যদি পুরুষের আগে নারীর বীর্যপাত ঘটে তবে সন্তান মায়ের মতো হয় আবদুল্লাহ ইবনু সাল্লাম বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল হে আল্লাহ রসুল ইয়াহুদিগণ এমন একটি জাতি যারা অন্যের কুৎসা রটনায় খুব পটু আমার ইসলাম গ্রহণ প্রকাশ হওয়ার পূর্বে আমার অবস্থা সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করুন নাবি সাল্লাহ সাল্লাম তাদেরকে ডাকলেন তারা হাজির হলো তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মাঝে আবদুল্লাহ ইবনু সালাম কেমন লোক তারা বলল তিনি আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তির সন্তান তিনি আমাদের সবচেয়ে মর্যাদাবান এবং সবচেয়ে মর্যাদাবান ব্যক্তির সন্তান নবী সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা বলো তো যদি আবদুল্লাহ ইবনু সালাম ইসলাম কবুল করে তাহলে কেমন হবে তোমরা তখন কি করবে তারা বলল আল্লাহ তাকে এ কাজ হতে রক্ষা করুন নবী সাল্লাহ সাল্লাম আবার এ কথাটি বললেন তারাও আগের মতো উত্তর দিল তখন আবদুল্লাহ ইবনু সালাম বেরিয়ে আসলেন এবং বললেন আসাদুল্লাহ ইলাহা ইল্লাহু ওয়ান্না মুহাম্মদুর রসুল্লাহ তা শুনে ইয়াহুদিগণ বলতে লাগল সে আমাদের মধ্যে খারাপ লোক এবং খারাপ লোকের সন্তান অতপর তারা তাকে তুচ্ছ করার উদ্দেশ্যে আরও অনেক কথাবার্তা বলল আবদুল্লাহ ইবনু সাল্লাম রজিল্লাহ তাল্লাহ্ন বললেন হে আল্লাহ রসুল আমি এটাই আশঙ্কা করেছিলাম